আয়ের নবী নায়ের তরুণ শুনব না আর কারো বারণ বুক ফুলিয়ে প্রাণ দুলিয়ে বিদ্রোহী গান গাবি শুধু বিদ্রোহী গান গাবি বিদ্রোহী গান গাবি শুধু বিদ্রোহী গান গাবি আইরে নবী নাইরে তরুণ শুনব না আর কারো বারণ বুক ফুলিয়ে প্রাণ দুলিয়ে বিদ্রোহী গান গাবি শুধু বিদ্রোহী গান গাবি বিদ্রোহী গান গাবি শুধু বিদ্রোহী গান গাবি হাতে নিয়ে নয়া সমসির হতে হবে ভয়াবহ বীর হাতে নিয়ে নয়া সমসির হতে হবে ভয়াবহ বীর চারিদিকে তবে আওয়াজ হবে বিপ্লবী বিপ্লবী চারিদিকে তবে আওয়াজ হবে বিপ্লবী বিপ্লবী আইরে নবীন আইরে তরুণ শুনবো না আর কারো বারণ বুক ফুলিয়ে প্রাণ দুলিয়ে বিদ্রোহী গান গাবি শুধু বিদ্রোহী গান গাবি বিদ্রোহী গান গাবি শুধু বিদ্রোহী গান গাবি এদেশের যত সৈরাচারি চলকি আসবে ধৈরা মারি এদেশের যত সৈরাচারি চলকি আসবে ধৈরা মারি সংবিধানের শত্রু ওদের মাওলানা মৌলবী সংবিধানের শত্রু ওদের মাওলানা মৌলবী রে নবী রে তরুণ শুনব না আর কারো বারণ বুক ফুলিয়ে প্রাণ বিদ্রোহী গান গাবি শুধু বিদ্রোহী গান গাবি বিদ্রোহী গান গাবি শুধু বিদ্রোহী গান গাবি যদি হতে চায় কেহ বিদ্রোহী কে ধনী কে দরিদ্রোহী হতে চায় কেহ বিদ্রোহী কে ধনী কে দরিদ্রোহী খোদার কাছে কার কি আছে সম সব সম দাবি খোদার কাছে কার কি আছে সম সম সব দাবি এই রে নবী নাই রে তোর শুনবো না আজ কারো বারণ বুক নিয়ে প্রাণ দুনিয়ে বিদ্রোহী গান গাবি শুধু বিদ্রোহী গান গাবি বিদ্রোহী গান গাবি শুধু বিদ্রোহী গান গাবি রে নবী নাই রে তরুণ শুনব না আজ কারো বারণ বুক ফুলিয়ে প্রাণ দুলিয়ে বিদ্রোহী গান গাবি শুধু বিদ্রোহী গান গাবি বিদ্রোহী গান গাবি শুধু বিদ্রোহী গান গাবি বিদ্রোহী গান গাবি শুধু বিদ্রোহী গান গাবি গান গাবি শুধু বিদ্রোহী গান গাবি